الحكيم আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া জুমার আজানের পর নামাজের পূর্বের এই অতি ফজিলতপূর্ণ সময় আল্লাহ তালা আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে কোরআনের জ্ঞান এবং দিনই জ্ঞান অর্জন করার এক মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে আমরা সবাই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনা যে কোরআনে করিমের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া চাই কোরআনে করিমের মর্যাদাটা সম্মানটা আমাদেরকে কিভাবে দেওয়া চাই আর কোরআনে করিমের ব্যাপারে আমাদের অবস্থানটা কি হওয়া চাই সর্বপ্রথমেই এই বিষয়টা একটা বুঝার ব্যাপার যে কোরআনে করিমের সাথে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের ওয়াসাল্লামের সম্পর্কটা কেমন ছিল আরবের লোকেরা নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসেবে চিনত এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসেবে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের আরব্য সমাজে একটা ব্যাপক সমাদর ছিল তার আমানতদারি তার বিশ্বস্ততা তার সত্যতা তার সুন্দরতম আখলাকের কারণে আরব সমাজের সকল গোত্রে সকলের কাছে তিনি ছিলেন ন্যায় এবং ইনসাফের প্রতীক তিনি ছিলেন ব্যাপকভাবে সমাদৃত এই যতদিন পর্যন্ত নবী করিম সাল আলহি কাছে কোরআন নাজিল হয় নাই মক্কার লোকেরা তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসেবে চিনত আর নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো এখন তার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নয় এখন তার পরিচয় মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদুন রসুল্লাহ কোরআন নাজিলের পর মোহাম্মদ তার পরিচয় হলো তিনি আল্লাহর রসুল এখন তার মর্যাদা এখন তার সম্মান এটা পূর্ণ কায়নাতের মাঝে আল্লাহর পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সবার উপরে এই হলো নবী করিম সাল্লাহ আলহি সাথে কোরআনের সম্পর্ক কোরআন নাজিলের পূর্বে তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর এই কোরআন নাজিলের পর তিনি হয়ে গেলেন মোহাম্মদুন রসুল্লাহ নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম তিনি নিজের পরিচয় প্রকাশ করতেন আনা বয়স্তু মোয়াল্লিমান আমাকে শিক্ষক হিসেবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে বয়স্তু মোয়াল্লিমান আমি তোমাদের শিক্ষক সাহাবা একরামদের কাছে নিজ আপনজনদের কাছে নিজ ভক্তদের কাছে নিজ অনুসারীদের কাছে মোহাম্মদুল রসুল্লাহ বিশ্ব মানবতার কাছে পৃথিবীর সকল মানুষের কাছে তিনি তার পরিচয় পেশ করেছেন আমার পরিচয় হলো আমি শিক্ষক তিনি যে শিক্ষকতা করেন সাবজেক্ট কি কোন সাবজেক্টের তিনি শিক্ষক কোন বিভাগের তিনি শিক্ষক তিনি শিক্ষক হিসেবে পূর্ণ বিশ্বকে কি শিখান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের শিক্ষকতার সাবজেক্ট ছিল কোরআন কোরআন নাজিলের পর মোহাম্মদুর রসুল্লাহ এই পরিচয় অর্জন করার পর তেইশ বছরের হায়াতে জিন্দিগি নবী করিম সাল্লাহ আলহি কোরআনের শিক্ষকতা করছেন তেইশ বছরের জিন্দিগি এই কোরআনের শিক্ষকতার পিছনে নবী করিম সাল্লাহ আলহি এমনভাবে শিক্ষার্থীদের পিছনে তিনি তার পরিশ্রম তিনি তার মেধাকে ঢেলে দিয়েছেন ইতিহাসে এর এর দ্বিতীয় কোন নজির খুঁজে পাওয়া যাবে না তিনি শিক্ষকতা করেছেন কোরআনের শিক্ষকতা করেছেন এই যে কোরআন কোরআনটা এক বিস্ময়কর গ্রন্থ কোরআনটা নবী করিম সাল্লাহ আসাল্লামকে দেওয়া আল্লাহ তালার শ্রেষ্ঠতম মজিজা মানুষের কাছে যুগে যুগে আল্লাহ তালা বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছেন আর নবীরা যে আল্লাহ তালার তরফ থেকে প্রেরিত এর একটা প্রমাণ আল্লাহ তালা বিশ্ব সেই জমানার মানুষদের কাছে তার প্রমাণও পেশ করেছেন যে প্রমাণটাকে মৌজেজা হিসেবে বলা হয় যে এই মৌজেজা এই মৌজেজা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি আল্লাহ তালা হজরত মুসা আলি ইসালামকে নিজের পক্ষ থেকে মানুষের কাছে নবী হিসেবে পাঠিয়েছেন মজেজা দিচ্ছেন হজরতে ঈসা আলিহিসালামকে মজেজা দিচ্ছেন হজরতে দাউদ আলিহিসালামকে মজেজা দিচ্ছেন হজরতে সুলাইমান আলিহিসালামকে মজেজা দিচ্ছেন নবীরা মানুষদেরকে যখন আল্লাহর দিকে ডেকেছেন তারা যে আল্লাহর তরফ থেকে প্রেরিত তা বুঝাতে মানুষদেরকে তার মজিজা দেখাইছে এই বিভিন্ন নবীদের গুলো এমন মজিজা ছিল যে আল্লাহ তালা যখন তার সেই নবীকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে গেলেন সেই মজিজাটাও নবীর সাথে তুলে নিয়ে গেছেন হজরত মুসা আলি ইসলামের কাছে মজিজা ছিল একটা লাঠি তো এই লাঠির এই মজিজাটা হজরত মুসা আলি ইসলামের এক বিশেষ মজিজা ছিল তিনি এই লাঠির দ্বারা বিভিন্ন কিছু করতে পারতেন এই লাঠি তিনি যখন ছেড়ে দিতেন তা অজগর সাপে পরিণত হতেন আল্লাহ কোরআনে কারিমে তার আলোচনা পেশ করেছেন তো আল্লাহ তালা যখন হজরত মুসা আলিহিসালামকে নিয়ে গেলেন তো এখন হজরত মুসা আলাইহিসালামের লাঠি তো আছে কিন্তু এই লাঠি যদি নিক্ষেপ করা হয় এই লাঠি আর সাপে পরিণত হবে না হজরতে দাউদা আলী ইসলামের কাছে আল্লাহ তালা মৌজুদা দিয়েছিলেন যে লোহা কি তিনি যখন ধরতেন এটা মোমের মতো তার হাতে নরম হয়ে যেত তিনি নিজ হাত দ্বারা এই লোহাকে এই লোহার মাধ্যমে বিভিন্ন কিছু তিনি তৈরি করতে পারতেন তো এই মজিজা ছিল একান্ত হজরত দাউদা আলী ইসালামের তিনি নাই এই মজিজা নাই হজরত সুলাইমান আলী ইসলামকে আল্লাহ তালা একটা মজিজা দিয়েছিলেন যে তাকে একটা আংটি দিয়েছিলেন হজরত সুলাইমান আলাইহি ইসালামকে আল্লাহ তালা এমন এক রাজত্ব দান করেছিলেন মানুষ জিন্নাত থেকে নিয়ে শুরু করে সমস্ত মাখলুকাতের উপর তার একটা রাজত্ব ছিল তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন তিনি প্রাণীর ভাষা বুঝতেন এবং তার হুকুম তিনি মানুষ ছাড়াও জিন্নাত পাখিদের মাধ্যমে তিনি তার হুকুমকে জারি করতেন অন্যান্য সৃষ্টিকুলকেও তিনি হুকুম দিতেন হজরত সুলাইমান আলি ইসালামের হুকুম অন্যান্য প্রাণীরাও সে হুকুম অনুযায়ী চলত সে হুকুমের তামিল করত হজরত সুলাইমান আলি ইসালাম যখন আল্লাহ তালার ফয়সালা হলো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন তো এই আংটি আছে কিন্তু এই আংটির শক্তি নাই কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা যে মোজেজা দান করেছেন কোরআন কোরআনটা এমন এক মজিজা যে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত এই কোরআন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা মজিজা হিসেবেই পৃথিবীবাসীকে সত্যের পথে ডাকবে কোরআনটা এক বিস্ময়কর গ্রন্থ এ কোরআনের পরিচয় কোরআন নিজেই প্রদান করে আপনি যদি কোরআনে কারিমকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি তোমার নাম কি যদি জিজ্ঞাসা করেন দেখবেন কোরআন আপনাকে জবাব দিবে এই কিতাব আমি এক সম্মানিত গ্রন্থ কোরআন নিজেই পরিচয় দিব আমি কোরআন মাজিদ আমি সম্মানিত কোরআন কোরআন নিজেই তার পরিচয় বেশ করে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় থাকো কোরআন জবাব দিবে আমি আসলে লৌহে মাহফুজে থাকি লৌহে মাহফুজি আমার মূল ঠিকানা আমার স্থায়ী নিবাস আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কার মাধ্যমে এসেছ তুমি এই জমিনবাসীর কাছে কার মাধ্যমে এসেছ দেখবেন কোরআন নিজেই আপনাকে জবাব দিবে আমিন কোরআনটাকে নিয়ে এই জমিনের মাঝে অবতরণ করেছে আর রুহুল আমিন আল্লাহর এক বিশ্বস্ত ফেরিস্তা জিব্রাইল কোরআন নিজেই জবাব দিবে আমি আল্লাহর বিশ্বস্ত আল্লাহর নৈকট্যশীল আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানী আল্লাহর প্রিয় ভাজন আল্লাহর এক ফেরিস্তা জিব্রাইলের মাধ্যমে এ জমিনে আমি তোমাদের কাছে এসেছি আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কার হুকুমে এসেছ কোরআন আপনাকে জবাব দিবে আমি রব্বুল আলমিনের তরফ থেকে তোমাদের কাছে এসেছি আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি রব্বুল আলমিনের তরফ থেকে আমাদের কাছে এসেছো রব্বুল আলমিনের বিশ্বস্ত নৈকট্যশীল এক ফেরিস্তা জিব্রাইল তোমাকে নিয়ে এসেছে তো রব্বুল আলমিনের কাছ থেকে রব্বুল বিশেষ বিশ্বস্ত তোমাকে যে আমাদের কাছে এনেছে এনেছে তো কার কাছে এনেছে কার কাছে আসছো তুমি কোরআন আপনাকে জবাব দিবে নুজিলা আলা মুহাম্মদ অহুয়াল হাকুমির রব্বিহিম নুজিলা আলা মুহাম্মদ আমাকে মোহাম্মদের কাছে অবতীর্ণ করা হয়েছে কার কাছে অবতীর্ণ করা হয়েছে মোহাম্মদের কাছে আমাকে পাঠানো হয়েছে কোরআন নিজেই তো নিজের পরিচয় পেশ করতেছে আপনি যদি জিজ্ঞাসা করেন তোমাকে কোন মাসে মোহাম্মদের কাছে পাঠানো হয়েছে কোরআন আপনাকে জবাব দিবে শাহরু রমাগন ফুরকান আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন মোহাম্মদুর রসুল্লাহর কাছে তোমাকে প্রেরণ করা হয়েছে কবে প্রেরণ করা হয়েছে কোরআন আপনাকে জবাব দিবে শাহরু রমজান রমজান মাসে আমাকে প্রেরণ করা হয়েছে শাহরু রমাজান রমজান মাস হলো এমন এক মাস আল্লাদি কোরআন এই মাসটাতেই কিন্তু কোরআনকে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন রমজান মাসে তোমাকে প্রেরণ করা হয়েছে দিনের বেলা প্রেরণ করা হয়েছে না রাতের বেলা প্রেরণ করা হয়েছে তোমাকে রমজান মাসের কত তারিখে প্রেরণ করা হয়েছে কোরআন আপনাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি রমজান মাসের এক রাতে আমাকে প্রেরণ করা হয়েছে আর সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত সেই রাতটা লাইলাতুল কদরের রাত ইন্না আনজাল ফি লাইলাতিল কাদেরি ফি লাইলাতিল কাদের কোথায় কোন ভূমিতে কোন এলাকায় তোমাকে অবতীর্ণ করা হয়েছে আপনি যদি কোরআনের কাছে জানতে চান দেখবেন কোরআনই আপনাকে উত্তর দিবে ওয়াহাদাল বালাদিল আমি এই নিরাপদ শহর এই মক্কা এই বাইতুল্লাহর শহর মক্কায় আমাকে প্রেরণ করা হয়েছে আল্লাহ আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কি তোমার দাওয়াত তুমি মানুষদেরকে কি দাওয়াত দেও দেখবেন কোরআন আপনাকে জবাব দিবে ইন্নাহাদাল কুরআন يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة وأن الذين لا يؤمنون بالآخرة عذابا أليما কোরআন তুমি কি দাওয়াত দাও মহান রব্বুল আলামিন তোমাকে যে আমাদের কাছে প্রেরণ করেছে তোমার মাধ্যমে মহান রব্বুল আলমিনের আমাদের কাছে কি দাওয়াত সেই দাওয়াতটা কি তো কোরআন তার দাওয়াতকে পেশ করতেছে কেমন পর্যন্ত কোরআন তার দাওয়াতকে পেশ করে যাবে কোরআন তার দাওয়াতকে উপস্থাপন করছে ইন্নাহাদাল কোরআন নিশ্চয়ই এ কোরআন এক সরল পথের দিকে এক সহজ পথের দিকে এক ন্যায় এবং ইনসাফপূর্ণ পথের দিকে তোমাদেরকে ডাকে এক ইনসাফপূর্ণ পথের দিকে কোরআন তোমাদেরকে ডাকে কোরআন তোমাদেরকে ন্যায় এবং ইনসাফপূর্ণ এক পথের দিকে ডাকে এটাই কোরআনের দাওয়াত যে আমার এই সহজ সরল আর ইনসাফপূর্ণ এই জীবন ব্যবস্থাকে যারা মেনে নেয় যারা আমার দাওয়াতটাকে গ্রহণ করে যারা সৎকর্মের উপর তাদের জীবনকে পরিচালিত করে যারা ইমান আনে ইউবাসীর কোরআন তাদেরকে সুসংবাদ দেয় কোরআন তাদেরকে সুসংবাদ প্রদান করে আন্না আজরান কবিরা যে তোমরা যে সৎ কর্মের উপর সৎ মনোবৃত্তির উপর ইমানের উপর এই কোরআনের উপর তোমরা যে তোমাদের জীবনকে পরিচালিত করছো এই জীবন বৃথা যাবে না আন্নালাহুম আজরান কবিরা এই জীবন পরিচালনার বিনিময়ে আল্লাহর তরফ থেকে তোমরা মহা পুরস্কারে সম্মানিত হবে কোরআনে সুসংবাদ প্রদান করে আর কোরআন সতর্ক করে যারা কোরআনকে বিশ্বাস করে না কোরআনের দাওয়াত কোরআনের দেওয়া জান্নাত জাহান্নামের সংবাদকে যারা গ্রহণ করে না কোরআন তাদেরকে সতর্ক করে আদাবান আলিমা একটা কঠিন শাস্তি একটা কঠিন বিপদ তোমার জন্য অপেক্ষা করছে এটাই কোরআনের দাওয়াত আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন আপনি যদি কোরআনের কাছে জানতে চান যে কোরআন তোমার দাওয়াত কি কোরআন আপনাকে জবাব দিবে আমার দাওয়াত হলো আপামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন কোরআন এ দাওয়াতটা দেয় কোরআন এ সংবাদটাকে আমাদের কাছে পৌঁছায় যে যারা এ কোরআনটাকে মেনে নিল আর যারা এ কোরআনটাকে মেনে নিল না তারা সমান না যারা এই কোরআনটাকে মানলো কোরআনটাকে বিশ্বাস করলো আর যারা এই কোরআনটাকে অস্বীকার করলো কোরআনটাকে মানলো না কোরআনের অবাধ্যতা প্রদর্শন করলো কোরআন ভাবে তাদেরকে সংবাদ দেয় তোমরা কিন্তু সমান না তোমরা আমার কথা বুঝতেছেন তোমরা সমান না কোরআন এ দাওয়ারটা দেয় আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কোরআন নাজিলের মাধ্যমে মানুষ তোমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছ এখন সকল মানুষ সমান না কোরআনটা নাজিলের পর মানুষের মাঝে দুইটা ভাগ এক ভাগ যারা কোরআনকে মেনে নিল এরা হলো মানুষের এক ভাগ আর যারা কোরআনকে মেনে নিল না কোরআনকে গ্রহণ করলো না তারা হলো অন্য ভাগ মানুষ কয় ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত এক ভাগ মানুষ যারা কোরআন মানে এরা হলো এক জাতি আর যারা কোরআনকে মানে না তারা হলো অন্য জাতি আর আল্লাহ কোরআন দ্বারা পরিষ্কার ভাবে এই সংবাদটা দিচ্ছেন যারা কোরআনকে মেনে নিল এরা আর যারা কোরআনকে মেনে নিল না তারা সমান না তাহলে তাদের মাঝে পৃথকতাটা কি পার্থক্যটা কি أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار কুল্লামা উখরিজু মিনহা উইদু ফিহা আল্লাহ বলতেছেন যারা কোরআনকে মেনে নিল তোমাদের মাঝে যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে মেনে নিল আর যারা কোরআনকে মেনে নিল না তারা সমান না তারা সমান না যারা কোরআনকে মেনে নিল তারা শিক্ষিত হোক আর তারা অশিক্ষিত হোক তারা সমাজের উচ্চবিত্ত হোক আর তারা সমাজের নিম্নবিত্ত হোক তারা দিন মজুর হোক আর তারা রিক্সাওয়ালা হোক আর তারা মুড়ি বিক্রেতা হোক কোরআনকে যারা মেনে নিল তারা আমার কাছে এক জাতি আর যারা কোরআনকে মেনে নিল না চায় তারা সম্মানী হোক তারা মর্যাদার অধিকারী হোক চায় তারা রাষ্ট্রের নিয়ন্ত্রক হোক তারা আমার কাছে সমান না যারা কোরআনকে মেনে নিল তাদের সাথে আমার আচরণ একরকম হবে আর যারা কোরআনকে মেনে নেয় নাই যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের যত প্রভাব থাক তাদের যত প্রতিপত্তি থাক তাদের কাছে যত সহায় সম্পদ থাক তাদের তাদের কাছে যত রাজত্ব আর ক্ষমতার ভান্ডার থাক তাদের সাথে আমার আচরণটা ভিন্ন রকম আর আমি যা চাই তাই বাস্তবায়িত হবে যারা এই কোরআনের প্রতি ইমান আনলো আর কোরআনের দেখানো পথে যারা চললো ফালাহুম জান্নাতুল মাওয়া তাদের সাথে আমার আচরণ হলো আমি তাদেরকে চিরদিনের জন্য জন্য চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করব এটা আমার সিদ্ধান্ত যারা কোরআনকে মেনে নিল দুনিয়ার বিচারে তারা মর্যাদাহীন হতে পারে দুনিয়ার বিচারে সে কালো কুচ্ছিত গোলাম হতে পারে দুনিয়ার বিচারে সে গাছতলা আর কুরে ঘোরের অধিবাসী হতে পারে আল্লাহ কোরআনে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তোমার দুনিয়ার জীবনটা যেমনই হোক ইমান যেহেতু গ্রহণ করেছ কোরআনকে যেহেতু গ্রহণ করেছ কোরআনের পথে যেহেতু তুমি তোমার জীবনকে পরিচালিত বিতাড়িত করেছ আসো আসো আমার কাছে আসো আর আমার কাছে আসার পর তোমাদের ঠিকানা হবে চিরদিনের জন্য চিরস্থায়ী জান্নাত নজুলাম বিমা কানু আমালু নজুলাম বিমা কানু আমালুন এই জান্নাতটাও আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য বিশেষ এক মেহমানদারি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ মেহমান হিসেবে তাদেরকে গ্রহণ করবে দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে যাও তো জান্নাতে আল্লাহর মেহমান হওয়ার সুযোগ পাবে দুনিয়াতে কেউ যদি আল্লাহর বান্দা হয়ে যায় যে আমি আল্লাহর গুলাম তো জান্নাতে আল্লাহ তাদেরকে নিজ মেহমান হিসেবে গ্রহণ করবে আল্লাহর মেহমান আর যারা দুনিয়ার জীবনে কোরআনকে গ্রহণ করলো না কোরআনকে বিশ্বাস করল না কোরআনের দেখানো পথে চলল না কোরআনের হালালকে হালাল গণ্য করলো না কোরআনের হারামকে হারাম গণ্য করলো না কোরআন যা আদেশ করেছে তা করলো না আর কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকলো না আল্লাহ বলতেছেন তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা কুল্লামা উখরে মিনহা জাহান্নামীরা জাহান্নামের কঠিন শাস্তির কারণে যখন অনেক কষ্টে অনেক সাধনায় জাহান নামের কিনারায় চলে আসবে জাহান নামের কিনারায় এসে যখন একটু মুক্তির জন্য প্রার্থনা করবে তখন তাদেরকে আবার জাহান নামের মাঝখানে নিক্ষেপ করে দেওয়া হবে ওইদু ফিহা আর তাদেরকে বলা হবে তোমরা আস্বাদন করো তোমাদের এই আর এই তো তোমাদেরকে এজন্যই দেওয়া হচ্ছে যে দুনিয়ার জীবনে তোমরা মিথ্যা প্রতিপন্ন কোরআনটাকে গ্রহণ করো নাই কোরআনটাকে অস্বীকার করেছ কোরআনটা এমন একটা সাবজেক্ট কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থকে গ্রহণ করা আর এই গ্রন্থটাকে নিজ জীবন পরিচালনার জন্য গ্রহণ না করাটা এটা কোনো সাধারণ ব্যাপার নয় <coughs> এর সাথে জীবনের চূড়ান্ত সফলতা আর ব্যর্থতার সম্পর্ক কোরআনকে নিজ জীবন পরিচালনা আমার জীবনের গাইড হিসেবে যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমার জীবনটা আমি সরল পথে আল্লাহর পথে পরিচালিত করলাম সফলতার পথে আমি আমার জীবনটাকে পরিচালিত করলাম আর এই কোরআনটাকে আমি অস্বীকার করলাম ছেড়ে দিলাম কোরআনটাকে মানার ব্যাপারে আমি শিথিলতা প্রদর্শন করলাম সহজ জিনিস না আমি আমার জীবনটাকে এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যর্থ করে দিলাম দেখেন কোরআনটা হলো এমন এক বিস্ময়কর গ্রন্থ কোরআন নিজেই নিজের পরিচিতি পেশ করছে নিজেই নিজের পরিচয় আমাদেরকে দিচ্ছে কোরআন তার পরিচয় আমাদেরকে দিচ্ছে জালিকাল কিতাব ফিহি জালিকাল কিতাব কোরআন আমাদেরকে বলছে জালিকাল কিতাব হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রাখো আমি কোরআনটা তো এমন একটা গ্রন্থ লা ফিহি আমার মাঝে কোনো সন্দেহ নাই আমার মাঝে কোনো সন্দেহ নাই আমার মাঝে কোনো সন্দেহ নাই লারই হুদাল্লিল মুত্তাকিন যারা তাকুয়ার জীবনকে অবলম্বন করে যারা হেদায়তের পথে চলে যারা আমি কোরআনকে গ্রহণ করে হুদান আমি কোরআন তাদেরকে হেদায়তের পথে আমি কোরআন তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাই কোরআন তার পরিচয় পেশ করছে আমি কোরআন এমন এক গ্রন্থ আমার মাঝে কোনো সন্দেহ নাই যারা আমার দেয়া তাকুয়ার শিক্ষা আমার দেয়া ক্ষুদা ভীরুতার শিক্ষা এই শিক্ষাকে যারা গ্রহণ করে ফেলে হুদান তাদের জন্য আমি হেদায়েত তাদের জন্য আমি রাহবার তাদেরকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি জিম্মাদার আমি জিম্মাদার এখন প্রশ্ন আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তোমার প্রত্যেকটা কথাই যে সত্য তোমার প্রত্যেকটা কথাই যে আসলে আল্লাহর কথা তোমার প্রত্যেকটা কথাই যে অবিকৃত এটা আমি কিভাবে বুঝবো তুমি যা বলছো তাই যে ঠিক তুমি যা বলছো তার বিপরীতটা ঠিক না আমি বুঝবো কিভাবে এই প্রশ্নটা আপনি যদি কোরআন কি করেন দেখবেন কোরআনের রব এ কোরআনের নাজিলকারী আল্লাহ নিজেই কোরআনে করিমের মাঝে তার জবাবটা আমাদেরকে দিয়ে দিয়েছেন শুনে রাখো এ কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি আমি এ কোরআনটাকে নাজিল করেছি আর এ কোরআনটাকে হেফাজত করা কোরআনটাকে সংরক্ষণ করার জিম্মাদারও আমি আমি জিম্মাদার কোরআনটাকে কেউ অবিকৃত করতে পারবে না পারে নাই পারবে না আল্লাহ নিজেই জিম্মাদার ওনাকে একটু বলেন যে এটা আনা সামনে না পিছনে রাখতে হয় এটা পিছনে রাখতে হয় সেই মহান রব্বুল আলমিন কোরআনটা আমাদের কাছে নাজিল করেছেন এক বিস্ময়কর গ্রন্থ কোরআনটা একটা জীবন্ত গ্রন্থ কোরআন সে নিজেই আহ্বানকারী নিজেই ডাকে নিজেই ডাকে তো মহান রব্বুল আলমিন যখন কোরআনকে নাজিল করলেন কোরআনের শিক্ষক হিসেবে তিনি আমাদেরকে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একজন শিক্ষক লাগবে না তো এই কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তালা নির্বাচিত করলেন কাকে নবী করিম সাল্লাহ আলহি এই নবী করিম সাল্লাহ আলহি শিক্ষক হিসেবে নির্বাচিত করে হজরতি জিব্রাইল আল্লাহ তালার নৈকট্যশীল বিশ্বস্ত ফেরিস্তা হজরতি জিব্রাইল আলাইহিসালামের মাধ্যমে আল্লাহ তালা তার সম্মানিত গ্রন্থ কোরআনটা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছেই নাজিল করে দিলেন ওই যে নুজিলা আলা মোহাম্মদ কোরআনটাকে কার কাছে নাজিল করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহর কাছে নাজিল করা হয়েছে তার মাধ্যমে নাজিল করা হয়েছে নাজালা বিহির রুহুল আমিন আল্লাহ বলতেছেন আমার নৈকট্যশীল একান্ত বিশ্বস্ত ফেরিস্তা জিব্রাইলের মাধ্যমে আমি নাজিল করেছি এখন মক্কার কাফেররা মক্কার সামাজিক নেতৃত্ব নেতৃবৃন্দরা যখন মোহাম্মদুর রসুল্লাহর কাছে মোহাম্মদ ইবনা আবদুল্লার কাছে কোরআন নাজিল হলো আর তাদের চল্লিশ বছরের চেনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হয়ে গেল তো তারা এই কোরআনের সত্যতার ব্যাপারে সন্দেহ করব যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভালো ছেলে আমানতদার ছেলে বিশ্বস্ত ছেলে কিন্তু তার মতো একটা এতিম ছেলের কাছে কোরআন নাজিল হবে যদি আসমানের প্রভু জমিনবাসীর কাছে কোনো মেসেজ তিনি দিতে চান তাহলে জমিনের যারা প্রভু সমাজের যারা প্রভু তাদের কাছে দিবে সমাজে কিছু মানুষ আছে না তারা সমাজের উপর প্রভুক্ত করে আছে না কিছু মানুষ তাই এই প্রশ্নটা মক্কাবাসীর সামনে আসলো মক্কার সেই সমাজের প্রভুরা সামাজিক প্রভুরা তারা বিষয়টা নিয়ে আলোচনায় বসলো যে আসমানের প্রভু যদি কোনো কিছু নাজিল করতে চায় এই সমাজের প্রভু আমরা আমাদের কাছে নাজিল করবে এই সমাজে যার প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ কিছুই নাই একটা অসহায় একটা ছেলে এতিম একটা ছেলে এই মোহাম্মদকে তিনি নির্বাচিত করলেন আমাদের এত কিছু আছে আমাদেরকে পছন্দ হইল না তারা একটা প্রশ্ন করলো তাদের প্রশ্নটাও আল্লাহ কোরআনে কারিমের মাঝে আলোচনা করছে কারণ যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব কোরআন কোরআনেই থাকতে হবে কোরআনকে নিয়ে যত প্রশ্ন সমস্ত প্রশ্নের জবাব কোরআনেই থাকতে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত মক্কার সমাজের প্রভুরা মোহাম্মদুর রসুল্লাহর কাছে কোরআন নাজিল হলো তারা এই কোরআনের সত্যতার উপর প্রশ্ন তুলল সমাজকে বুঝালো আলা এত বড় শহর এই সমাজে এত এত নাম করা মানুষ তোমরা এটা বিশ্বাস করো এত এত নাম করা প্রভাবশালী মানুষ থাকে সত্ত্বেও কোরআনটাকে এর উপর এই মোহাম্মদ এই এতিম এই ছেলেটার উপর নাজিল করা হয়েছে এটা কিভাবে বিশ্বাসযোগ্য ব্যাপারটা সন্দেহপূর্ণ ব্যাপারটার মাঝে একটা সন্দেহ আছে একটা সন্দেহ তৈরি হয়ে গেল আল্লাহ তার জবাব কোরআনে করিমের মাঝেই দিলেন আল্লাহ কোরআনের মাঝেই তার জবাব দিলেন আমি আমার বান্দা মোহাম্মদের কাছে যে কোরআনকে নাজিল করে দিয়েছি শুনে রাখো আমি আমার বান্দা মোহাম্মদের কাছে যে কোরআনকে নাজিল করে দিয়েছি যদি আমার এ নাজিল কৃত কোরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমাদের মনের মাঝে থাকে যদি কোনো সন্দেহ তোমাদের মাঝে থাকে সন্দেহ থাকতে পারে যদি সত্যি তোমাদের মাঝে কোনো সন্দেহ থাকে কি বিষয়ে মিম্মা আলা আব্দিনা আমি আমার বান্দা আমার গোলাম মোহাম্মদের কাছে যে কোরআনকে নাজিল করেছি কোরআন নিয়ে যদি কোনো সন্দেহ থাকে ঠিক আছে সন্দেহ করতে পারো তাহলে ফাতু মিসলি আমি যে সুরাই সুরাই কোরআনকে নাজিল করেছি কোরআনের ছোট একটি সুরার মতো একটি সুরা তোমরা রচনা করে দেখাও ইনকুন্তুম সাদিকিন যদি সন্দেহে সত্যি তোমরা সত্যবাদী হও আল্লাহ নিজেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন মক্কার কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ করলো وقال الذين كفروا لست مرسلا কাফেররা বলল লাস্তা মুরসালা আপনি রসুল না বিশ্বাস করি না আল্লাহ তার জবাব দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ওয়াল কুরআনিল হাকিম হে বিশ্বের মানুষেরা শুনে রাখো ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এই বিজ্ঞানপূর্ণ তো দলিল সাক্ষী নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল আপনার কাছে কোরআন আছে কোরআনটা সাক্ষী আপনার আল্লাহর রাসুল যতদিন আপনার কাছে কোরআন আছে কেউ আপনাকে আল্লাহর রাসুল আপনি আল্লাহর রাসুল না অস্বীকার করার শক্তি কারো নাই কারণ আপনি যে আল্লাহর রসুল তার দলিল কি মজেসা কি কোরআন এমন একটা কোরআন এমন একটা কোরআন রচনা করে তারপর বলো আপনি আল্লাহর রসুল না এমন একটা কোরআন এমন একটা জীবন ব্যবস্থা যতদিন পর্যন্ত তোমরা তৈরি করতে পারবে না ততদিন পর্যন্ত এ কোরআনের মোকাবেলা করতে তোমরা পারবে না তাই দেখেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলমিন যে কোরআনকে নাজিল করলেন এ কোরআনের শিক্ষক হিসেবে কোরআনের প্রচারক দায়ী হিসেবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে মহান রব্বুল আলমিন তিনি নির্বাচিত করলেন মনোনীত করলেন এই কোরআনের প্রচারক তিনি নির্বাচিত হওয়ার পর চল্লিশ বছর বয়সে কোরআনটাকে পাওয়ার পর বাকি তেইশ বছরের জীবন আলম রহমতাল্লিল আলমিন নবী করিম জন্য বুঝানোর জন্য তেইশ বছর মানুষের ঘরে ঘরে গেছেন মক্কার গলিতে গলিতে তিনি ঘুরেছেন পাহাড় থেকে পাহাড়ে গুত্র থেকে গুত্রে মহল্লা থেকে মহল্লায় কোরআনের দাওয়াত নিয়ে নবী করিম সাল আলহি তিনি বিচরণ করেছেন আজকে আমাদের জন্য কত সহজ আমরা কত আরামের সাথে কত সুন্দর পরিবেশে আমরা আল্লাহর কালাম কোরআনের কথাগুলো শোনার সুযোগ পাচ্ছি কোরআনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছি কত বড় সৌভাগ্য আজকে আমরা কোরআন শুনতেছি কোরআন বলতেছি কেমন পরিবেশে কত সুন্দর পরিবেশে কিন্তু রহমতে আলম রহমতাল আলমিন নবী করিম সাল আলহি আসাল্লাম মানুষের বাড়ি বাড়ি গেছে বাড়িতে যাওয়ার পর দরজা দরজার কোরআন আসছে কেহ যদি বের হয়ে আসছে তাকে কোরআন শোনাইছেন এইভাবে তার দিন পার হয়েছে তার সপ্তাহ পার হয়েছে তার মাস পার হয়েছে এইভাবে তেইশ বছরের জীবনকে তিনি অতিবাহিত করছেন আরেকটু বোঝার চেষ্টা করি মক্কায় মেলা বসতো মেলা একটা মেলা উকাজ একটা এলাকা এই জায়গায় একটা মেলা বসতো আরেকটা মেলা বসতো জুল মিজান্না এই মেলার আয়োজন কারা করত কাফেররা করত এই মেলায় কি হইতো গান বাজনা হইতো নর্তকীরা নাচত রং তামাশা হইতো কেউ নাচত কেউ গাইত মক্কার এই সমস্ত মেলাগুলোকে কেন্দ্র করে তাদের মত পান আর জিনা এবং বেভিচারের উৎসব নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ তালার এই পায়গাম নিয়ে মক্কার এই সমস্ত মেলার মাঝে তিনি যেতেন একদিকে গান বাজনা পাপাচারের উৎসব চলতেছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেলার একটা কোনায় দাঁড়িয়ে এক একজন ব্যক্তিকে ডাকতেছেন আর তাকে কোরআন শোনাচ্ছেন এই মেলায় চলে যাইতেন আর এই মেলার মাঝে নবী মোহাম্মদুর রাসুল্লাহ দরজি নবী মানুষদেরকে ডেকে ডেকে যখন কোরআনকে শোনাতেন তার জবানের কোরআন শুনে সেই মেলার উম্মত কাফেররা নবী মোহাম্মদুর রসুল্লাহর উপর পাথর নিক্ষেপ করত পাথরের আঘাতে রহমতুল্লিল আলমিনকে জমিনের মাঝে রক্তাক্ত করত রক্তাক্ত আহত ক্ষত বিক্ষত শরীর নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবার বাড়িতে ফিরে আসতেন দিনের বেলা এইভাবে তার দাওয়াত চলতো কোরআনের দাওয়াত আর রাত কিভাবে কাটতো হাদিসের বর্ণনা মা আয়সা তিনি এক রাতের ইতিহাস আলোচনা করতেছেন নবী মোহাম্মদুর রসুল যে নবী মোহাম্মদুর রসুল্লাহ পূর্ণ রাতটা কেঁদে কেঁদেই কাটালেন পূর্ণ রাত কোরআনে করিমের আয়াত পড়লেন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা কোনো বিশ্রাম নাই মোনা জাতের মাঝে রবি মোহাম্মদুর রসুল্লাহ কাঁদতেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন হে দয়াময় প্রভু হে পরোয়ার দেগার এরা যদি পাপের পথেই থাকে এই কাফের অবস্থাতেই যদি তাদের মৃত্যু হয়ে যায় আর যদি তোমার ফয়সালা থাকে তুমি তাদেরকে চিরদিন আজাবের মাঝেই রাখবে হে পড়ুয়ার দেগার এরা তো তোমারই বান্দা তিনি দোয়া করতেছেন হে পরোয়ার দেগার এরা তো তোমারই বান্দা এদেরকে তো তুমি সৃষ্টি করেছ কিন্তু আজবিবহম তুমি এদেরকে শাস্তিও দিতে পারো তুমি যদি এদেরকে শাস্তি দাও এরা তো তোমারই বান্দা ফিরে লাহম প্রভু তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও আজিজ এই ক্ষমা করার শক্তিটা তো তোমার আছে তুমি তো তাদেরকে ক্ষমা করে দিতে পারো তোমার তো এত শক্তি আছে হে প্রভু পরোয়ার দেগার তোমার এই বান্দাগুলোকে অন্যায় ও বিচার পাপাচারের পথ থেকে ফিরে এনে তুমি যদি তাদেরকে সৎ পথের পথিক বানিয়ে দাও আমার দাওয়াতের কবুলকারী তুমি যদি তাদেরকে বানিয়ে দাও কেউ তোমাকে ধরবে না তোমাকে ধরার শক্তি তো কারো নাই প্রভু তুমি তাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা ফয়সালা গ্রহণ করো এই দোয়া তিনি করছেন মা আয়সা বলেন পূর্ণ রাত আল্লাহর নবী পুরাণে করিমের এই আয়াত পড়লেন আর কাঁদলেন এই আয়াত পড়লেন আর কাঁদলেন কাঁদতে কাঁদতে ওনার পূর্ণ মুখ মুবারক ভিজে গেল আরেক রাতের ইতিহাস আলোচনা করতেছেন সারা দিন যে মানুষগুলো তাকে নিয়ে কটুক্তি করলো তাকে নিয়ে ব্যঙ্গ করলো পাথর দ্বারা তার শরীরে আঘাত করলো যেই আঘাতে তার শরীর রক্তাক্ত হলো ক্ষত বিক্ষত আঘাতে জর্জরিত সেই শরীর নিয়ে পূর্ণ রাত্রি তাদের জন্য প্রার্থনা করতেছে হুদাল্লিন্নাস নবী মোহাম্মদুর রাসুল্লাহ কোরআনের দাওয়াতের দায়িত্ব তাকে যখন দেওয়া হলো এই অনুভূতি তিনি দেখলেন এই চিন্তাই তিনি করলেন এই দাওয়াত যে গ্রহণ করবে না সে তো চিরদিনের জন্য জাহান নামে আর এই দাওয়াতকে যে গ্রহণ করবে সে তো চিরদিনের জন্য জান্নাতি কোরআনের দাওয়াত এটা গ্রহণ করার সাথেই সফলতা ব্যর্থতার সম্পর্ক তাই পূর্ণ তেইশ বছর পূর্ণ তেইশ বছর পূর্ণ তেইশ বছরের জিন্দিগি দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই বিকাল নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ এক দাওয়াতের মাঝে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অতিবাহিত করেন দেখেন এ কোরআনটা লারাই বাপি কোনো সন্দেহ নাই এ কোরআনটাই হেদায়ত যারাই প্রতি ইমান আনবে তাদের ঠিকানা যারা ছেড়ে দিবে পরিত্যাগ করবে অবিশ্বাস করবে তাদের ঠিকানা জাহান্নাম কোরআনটা আমাদের জন্য আমাদের সকলের জন্য আমার জন্য আমার সন্তানের জন্য আমার ভাইয়ের জন্য আমার প্রতিবেশীর জন্য সবার জন্য কোরআন সবার জন্য কোরআন এবং সবার জন্য জীবনের সবচাইতে বড় প্রয়োজন হলো কোরআন আমার জন্য কোরআনটা যতটুক প্রয়োজনীয় আমার সন্তানের জন্য কোরআন ততটুক প্রয়োজনীয় এবং আমার জন্য কোরআনটা আমার জীবনের সবচাইতে বড় প্রয়োজন আমার সন্তানের জন্য কোরআনটা তার জীবনের সবচাইতে বড় প্রয়োজন আমাদের সকলের জন্য আমাদের সকলের জীবনের সবচাইতে বড় প্রয়োজন হলো কোরআন ঠিক না কোরআনটা সবচাইতে বড় প্রয়োজন নবী মোহাম্মদুর রসুল্লাহ রেখে যাওয়া আমানত এ কোরআন এ কোরআনকে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে এই কোরআনের এই আমানত রক্ষা করা এটা আমাদের উপর জিম্মাদারি আমাদেরকে ভাবতে হবে এই কোরআনটা গ্রহণ করার ব্যাপারে আমি জিম্মাদার আমি স্বাধীন আমি কি কোরআনটাকে গ্রহণ করছি না আমি আমার জীবনে কোরআনটাকে ছাড়ছি আমার জীবনের ২৪ ঘন্টা আমার দিনের ২৪ ঘন্টা আমি কত ঘন্টা কোরআনের উপর আছি আর কত ঘন্টা কোরআন ছেড়ে আছি তার সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া দরকার আর আরেকটা সিদ্ধান্ত নেওয়া দরকার এ কোরআনটা যে কোরআনটার উপর আমার জীবনের সফলতা ব্যর্থতা জীবনে একটা বারের জন্য এই পূর্ণাঙ্গ কোরআনটা শোনার দরকার আছে না নাই কার কার আছে কোরআনটা জীবনে একবারও হলে শোনা যে পুরা কোরআনটা শুনবো এই প্রয়োজনটা আমাদের আছে না নাই শুনবেন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন কোরআনটা শুনবো যারা সিদ্ধান্ত নিবেন আমি তৈরি আছি তাদেরকে নিয়ে কোরআন শোনানোর জন্য বসবো প্রতিদিন বসবো ইনশাল আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা ইনশাল্লাহ প্রতিদিন এক ঘন্টা বা প্রতিদিন আধা ঘন্টা কোরআনটা শোনার জন্য বসবো কোরআনের শিক্ষার্থী হব বসব পূর্ণ কোরআন জীবনে অন্তত পক্ষে একবার শুনবো এই সিদ্ধান্ত আপনারা যদি গ্রহণ করতে পারেন আপনারা যদি পাঁচজন হন আমি ষষ্ঠ জন আছি ইনশাল্লাহ আপনারা যদি জন হন আমি এগারোতম জন হিসেবে আসি আপনারা একজন হলে দ্বিতীয় জন হিসেবে আমি আসি প্রস্তাব দিয়ে রাখলাম একটু বিবেচনা করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের শিক্ষার্থী হওয়ার কোরআনের শিক্ষক হওয়ার জন্য আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলম